সেদিকে কিছুটা আলোকপাত করা হয়েছিল আজকে মূলত এ বিষয়ে আরো কিছু আলোচনা হবে মাওয়ানে ও আওয়ায়ক আল্লাহর সাহায্যের পথে বাধাগুলো কি কি এর একটা বাধা বলা হয়েছিল মুসলিম জাতির ঐক্যের অভাব এটা দলিল সহ বিস্তারিত আলোচনা করা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া আল ইমরানের আট নম্বর তিন নম্বর আয়াতে বলেছেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে সমষ্টিগতভাবে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হইও না আমরা মুসলিম জাতি আল্লাহর এই হুকুমকে অমান্য করে পরস্পর বিচ্ছিন্ন হচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সাদ করেছেন সুরা আনফালের ছেচল্লিশ নম্বর আয়াত ওয়াতিউল্লাহ ওয়ারাসুলাহু ওয়ালা তানাজাউ তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো ওয়ালা তানাজাউ পরস্পর ঝগড়ায় লিপ্ত হইও না ফাতাফশালু তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে ওয়াতাযহাবা রিহুকুম হুকুম এবং তোমাদের শত্রুদের মনের থেকে তোমাদের প্রভাব চলে যাবে শত্রু তোমাদেরকে ভয় করবে না আল্লাহ মমিনদের মমিনদেরকে কাফেরদের মনের মধ্যে মমিনদের প্রভাব বিস্তার করে দেন কাফের যখন কোনো মমিনকে দেখে ভয় পেয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ওয়ালা তানাজাউ তোমরা বিচ্ছিন্ন হইও না বিভিন্ন দলে দলে বিভক্ত হইও না যদি এমনটা করো তাহলে ফাত্তাফশালু তোমরা দুর্বল হয়ে যাবে তোমাদের প্রভাব কমে যাবে ওয়াত্তাযহাবা রিহুকুম তোমাদের প্রভাব তোমাদের শক্তি চলে যাবে দুশ্মন তোমাদেরকে কোনো ভয় করবে না এমনি ভাবে আরো একটি আলোচনা করা হয়েছিল দুই নাম্বার কারণ মুসলিম জাতির বিজয়ের পথে বাধা দ্বিতীয় বাধা বলা হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে হুকুম করেছেন সূরা মায়দা 23 নম্বর আয়াত ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন তোমরা আল্লাহর উপরে ভরসা করবে যদি সত্যিকার মমিন হয়ে থাকো শত্রুর সৈন্য সংখ্যা কত ভারতের ত্রিশ লাখ আমেরিকার মেরিন বাহিনী আর ইটালির বাহিনী এর লন্ডনের বাহিনী দুনিয়ার যত বড় শক্তি থাকুক না কেন আল্লাহ বলছেন আল্লাহর উপরে তোমরা ভরসা করো আল্লাহর শক্তি আমেরিকার চেয়ে কম নয় আল্লাহর শক্তি ব্রিটেনের চেয়ে কম নয় আল্লাহর শক্তি এহুদিদের চেয়ে কম নয় আল্লাহর শক্তি খ্রিস্টানদের চেয়ে কম নয় আল্লাহর শক্তি বৌদ্ধদের চেয়ে কম নয় আল্লাহ বলছেন আল্লাহর উপরে ভরসা করো ইন কুন্তুম মমিন যদি সত্যিকার মমিন হয়ে থাকো ইমানদার হয়ে থাকো আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকো ভরসা করবে কার উপরে তেইশ নম্বর আয়াত মুসলিম জাতি আল্লাহর উপরে ভরসা বাদ দিয়ে কখনো দাদা কখনো বাবা এহুদি খ্রিস্টানদের পা চাটা গোলামে পরিণত হয়েছে আর যে কারণে আল্লাহ সুবাহ আসমান থেকে নুসরাত বন্ধ করে দিয়েছেন অথচ কোরআন আল্লাহ সুবাহ বলেছেন যারা মমিন রয়েছে তাদের জন্য একমাত্র আল্লাহ একাই যথেষ্ট আর কারো কোনো সাহায্যের প্রয়োজন নেই এহুদির সঙ্গে আতাত করার প্রয়োজন নেই খ্রিস্টানদের সঙ্গে আতাত করার প্রয়োজন নেই কোন এহুদি খ্রিস্টানদের পাঁচ একটা গোলাম নেতা নেত্রীর সঙ্গে আপোষ করার কোনো প্রয়োজন নেই জোট করার প্রয়োজন নেই তোমাদের শক্তির উৎস আল্লাহ হার কোরআনে পরিষ্কার বলা হয়েছে আল্লাহ প্রশ্ন করেছেন আব্দাহু আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন আল্লাহ প্রশ্ন করেছেন তোমাদের আচরণ তোমাদের ভাব ভঙ্গিমা তোমাদের চলাফেরা কথাবার্তা সব কিছুতে মনে হচ্ছে আল্লাহ বোধ হয় তোমাদের জন্য যথেষ্ট নয় এজন্য আল্লাহ প্রশ্ন করেছেন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন সৌরায় জুমার ছত্রিশ নম্বর আয়াত খুলে দেখুন আল্লাহ সুবাহ এভাবে মমিনদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর উপরে ভরসা করতে বলেছেন আমরা আল্লাহর উপরে ভরসা করা বাদ দিয়ে এহুদি খ্রিস্টানদের উপর ভরসা করছি ভরসা করছি আমেরিকার উপরে ভরসা করছি ব্রিটেনের উপরে ভরসা করছি এহুদিদের উপরে খ্রিস্টানদের উপরে নেতা নেত্রীর উপরে আল্লাহ সুবাহ আসমান থেকে সাহায্য করা বন্ধ করে দিয়েছে এমনি ভাবে নতুবা আমি বিস্তারিত আলোচনা করেছি আগের জুমাতে আল্লাহ তালা অতীতে বড় বড় জালিমদেরকে ধ্বংস করেছেন কোন সময় মুসলিমদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল না মুসলিমদের অস্ত্র কাফেরদের চেয়ে বেশি ছিল না কিন্তু সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে বিজয় করেছেন বিজয় দিয়েছেন কারণ সেই মুসলিমদের একটা অস্ত্র ছিল সিলাহুনা আত আলাল্লাহ আল্লাহর উপর তাদের পূর্ণ ভরসা এবং পূর্ণ আস্থা ছিল আমি গত জুমাতে আলোচনা করেছি এর উপরে এমনি ভাবে তৃতীয় নাম্বার যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে আল্লাহর নুসরাত আসার পথে বাধা তা হচ্ছে আমাদের ইমান থাকতে হবে নুসরাত শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশত ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন ওয়ামা ইল্লা বুশরা লাকুম ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم وما النصر সাহায্য কোথাও থেকে আসবে না মুমিনদের সাহায্য ইহুদি করবে না খ্রিস্টান করবে না চীন করবে না জাপান করবে না ব্রিটেন করবে না অস্ট্রেলিয়া করবে না আমেরিকা করবে না ইসরায়েল করবে না দুনিয়ার কোন কাফের কোন ব্যক্তি সাহায্য করবে না ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহি ইলাহি সাহায্য আসবে শুধুমাত্র এক আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে এ বিশ্বাস রাখতে হবে সুরা আনফালের দশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন একই কথা ওমা জালাহুল্লাহু ইল্লা বুশরা ওয়া লিতাতমাইন্না বিহি কুলুবুকুম ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহিল আজিজ ইন্নাল্লাহ আজিজুন হাকিম ভাইরা আমার এখানেও একই কথা বলা হয়েছে ওয়ালে তাতমাইন্না বিহি কুলুবুকুম কলবন শব্দের অর্থ হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা মানুষের অন্তর আছে কলব আছে এক এক সময় এক এক দিক ঝুঁকে এটা বাস্তবে আপনারা দেখবেন আমরা যখন শিশু বেলায় ছিলাম শিশু অবস্থায় আমাদের কলব মোতাবাজ্য ছিল আমাদের মায়ের দিকে এমনি ভাবে এরপরে যখন একটু বড় হলাম তখন আমাদের আমাদের ইতমিনান আমাদের কলব আমাদের বন্ধু বান্ধব নিয়েছিল খেলার সঙ্গীদের সাথে এরপর আর একটু পরে আমাদের স্কুলের সঙ্গীদের সাথে এরপর আর একটু পরে কর্ম সঙ্গীদের সাথে কর্মজীবনের সঙ্গীদের সঙ্গে আর একদিকে বিয়ে করে বউয়ের সঙ্গে এরপরে যখন আরো বড় হয়ে গেল তারপরে চলে গেল নাতি নাতনিদের সঙ্গে এক একজন বন্ধু চলে যাচ্ছে তার জায়গায় আর একজন দখল করছে এমনি ভাবে এভাবে পরিবর্তন করতে করতে এক সময় যখন বিছানায় পড়ে যায় তখন আর কেউ থাকে না নাতি নাতনিও থাকে না স্ত্রীও থাকে না খেলার সঙ্গেও নেই কর্মচারী যা কাজের সঙ্গীরাও নেই এমনি ভাবে সব যখন দুনিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিছানায় পরে পরে তখন একজনার প্রতি স্থির হয় আলা বিদিক্রিল্লাহি ততমা ইন্নুল কুলুব পার্শ্ব পরিবর্তনকারী কলব অন্তর তখন আল্লাহর উপরে গিয়ে স্থির হয়ে যায় মানুষকে আল্লাহর কাছে স্থির হতেই হবে চাই তোমার শক্তি থাকতে হও নতুবা জীবনের শেষ পর্যায়ে গিয়ে হও আল্লাহ সুবহানাহু সেজন্য বলেছেন আল্লাহর সাহায্য আসার জন্য পূর্ব শর্ত হলো এই তোমাকে বিশ্বাস করতে হবে একইন রাখতে হবে সাহায্য শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আসে ওমান নাসরু ইল্লা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে সাহায্য আসতে পারে না সুরাল ইমরানের একশো ছাব্বিশ নম্বর আয়াত আনফালের দশ নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসার পথে বাধার সৃষ্টি হচ্ছে মমিনরা সর্বদা প্রস্তুত না থাকা আল্লাহ সুবাহ পবিত্র কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন তোমাদেরকে সব সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারার 207 নম্বর আয়াতে বলেছেন অমিনান নাসি মাই ইয়াশরি নাফসাহু তিগা আমরাদাতিল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজের নফসকে নিজেকে বিক্রয় করে দিয়েছে আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এই রকম মুমিনদেরকে আল্লাহ বিজয় দান করেন এমনি ভাবে সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর রাস্তায় কিতাল করে যুদ্ধ করে ফায়াকতুলুনা ওয়া ইউক্তালুনা তারা মারে আর মরে এই আয়াত অনেকেই পড়ে আমাদের দেশে যতগুলো লোক আছে সবাই আয়াতটা তেলাওয়াত করে কিন্তু একটা জায়গায় গিয়ে থেমে যায় যেভাবে নদীর স্রোতকে ফিরানোর জন্য বাঁধ নির্মাণ করা হয় ফারাক্কা বাঁধ দিয়ে পানি ঘুরিয়ে দেওয়া হলো এক একটা বড় বড় বাঁধ দিয়ে যেরকম ভাবে পানি ঘুরিয়ে দেওয়া হয় পানির স্রোতকে ঘুরিয়ে দেওয়া হয় ঠিক তেমনি ভাবে আল্লাহর কালামের স্রোতকে ঘুরিয়ে দিয়েছে সকলেই পড়ে ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় বিনিময় করেছেন জান্নাতের বিনিময়ে এই পর্যন্ত বলে যে যেই কাজে আছে সে ঘুরিয়ে দেয় এমনকি তাবলিগের লোকেরা যারা জেহাদের নাম শুনলে ওবামার চেয়ে বুশের চেয়েও বেশি কষ্ট পায় সেই লোকগুলো পর্যন্ত এই আয়াতটাকে ব্যবহার করে আপনারা জানেন তারা গাছটি নিয়ে বের হওয়ার জন্য এই আয়াত ব্যবহার করে অথচ আয়াতের সামনে কি রয়েছে আল্লাহর কোরআনকে বিকৃত করো না মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করো না কোরআনের আয়াত পড়লে পুরা পড়ো আল্লাহর কালামকে ঘুরাচ্ছ কারণ এইখানে সহজে ব্যাখ্যা করা সম্ভব না স্পষ্ট আয়াত আল্লাহ সুবাহ বলেছেন মিনাল নিশ্চয় আল্লাহ থেকে ক্রয় করে নিয়েছেন তাদের জান এবং মাল বিআন্না লাহুমুল জান্না জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে মারামারি করে ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুনা তারা মারে আর মরে তাবলিগে গেলে কি মারামারি আছে মারে আর মরে আছে তাদের ছয় মধ্যে মারার কোনো কাহিনী আছে ওই প্রোগ্রামটাই বাদ হয়ে গেছে যাদের কর্মসূচিতে কেতাল নাই মরে আর মারে নেই তারা যদি এই আয়াতকে অর্ধেক পরে যুবকদেরকে বিভ্রান্ত করে আমি পরিষ্কার বলি এহুদি খ্রিস্টানদের বোমার দ্বারা যে ক্ষতি হয় তার চেয়ে ইসলামের বেশি ক্ষতি হয় এরকম লোকের দ্বারা ভাইয়েরা আমার আজকে মুসলিম জাতিকে মুসলিম যুবকরা যখন সারা দুনিয়াতে ফুসে উঠেছে বিরুদ্ধে বদলা নেওয়ার জন্য জেগেছে এরকম এক দল মানুষ তখন লেগেছে এদেরকে খাসি বানাবার জন্য আমি একটু পরে বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ পিছনের আলোচনাকে আবার সামনে নিয়ে আসা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নুসরাত এবং বিজয়ের পথে বাধা কি কি আছে সেগুলো আলোচনা করা হচ্ছিল এমনি ভাবে পাঁচ নাম্বার আল্লাহর সাহায্য না আসার পথে আমাদের সাহায্য করার পথে বাধা আল্লাহর দিনের সাহায্য না করা আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের শর্ত আরোপ করেছেন আমানু ইং হে ইমানদারগণ যারা ইমান এনেছো আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর কালামকে বিশ্বাস করো আখেরাত বিশ্বাস করো আল্লাহর জান্নাতকে বিশ্বাস করো আমানু ইং তাংসুরুল্লাহ ইয়াংসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো ইয়াংসুরকুম আল্লাহ তোমাদের সাহায্য করবেন খালি সাহায্য করবেন না ওয়ায়ুসাব্বিত আকদামাকুম তোমাদের পা স্থির করে দিবেন দৃঢ় করে দিবেন তোমাদের পা ফসকে যাবে না দুনিয়ার কোন পাহাড়ের মতো তোমরা অটল থাকবে পাহাড়ের সঙ্গে মাথা ধাক্কা মারলে মাথা ভেঙ্গে চুরমার হয়ে যায় পাহাড় নিজের জায়গা দাঁড়িয়ে থাকে ঠিক তেমনি ভাবে মুমিনদের পা দাঁড়িয়ে থাকবে কাফের ধ্বংস হয়ে চলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওই সাব্বিত আকদামাকুম তোমাদের পা আল্লাহ তাআলা সাবিত রাখবেন দৃঢ় রাখবেন এখন মমিনরা পালায় কি জন্য এই শর্ত পূরণ করতে হবে অজু না থাকলে যেমন সালাত হয় না এমনি ভাবে আল্লাহ শর্ত দিয়েছেন যদি তোমরা আল্লাহর দিনের সাহায্য করো আল্লাহর দিনের সাহায্য করো নুসরত করো ইয়ানসুরকুম আল্লাহ তোমাদের নুসরাত করবেন সাহায্য করবেন ওই উসাব্বিত আকদামাকুম এবং তোমাদের পা স্থির রাখবেন তোমাদের পা কেউ টলাতে পারবে না সূরা মোহাম্মদ আমাদের নবীর নামে যেই সুরা সেই সুরা মোহাম্মদের সাত নম্বর আয়াত ভাইয়েরা আমার এমনি ভাবে আল্লাহ সুবাহ আমাদের যে সাহায্য করবেন তার পথে ছয় নাম্বার বাধা আল্লাহর রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন হব্বুদ দুনিয়া বা কারাহিয়াতুল মাউত দুনিয়ার প্রতি ভালোবাসা এবং আল্লাহর জন্য জীবন দেওয়াকে অপছন্দ করা হব্বুদ দুনিয়া বা কারাহিয়াতুল মাউত আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন হাদিসটা রয়েছে আবু দাউদের চার হাজার দুইশো নিরানব্বই নম্বর হাদিস নিষ্কাতুল মাসাবিতে হাদিসটা রয়েছে পাঁচ হাজার তিনশত উনসত্তর নম্বর হাদিস সাওবান রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিকু আল উমাম আন তাদা আলাইকুম অচিরেই আল উমাম বর্তমানে জাতিসংঘ এর আরবি হচ্ছে আল উমামুল মুত্তাহিদা আল্লাহর নবী যেই শব্দ ব্যবহার করেছেন হুবহু সেই শব্দটাই এরা ব্যবহার করছে কাজী কাফেরদের শক্তি দেখে ভয় পেলে চলবে না আল্লাহর নবী যে কথা বলেছেন সেটা বাস্তবায়ন হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউশিকু আনতাদা ইউশিকুল উমাম আনতাদা আলাইকুম অচিরি আল উমাম জাতিসংঘ কাফের সংঘ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা সমস্ত কাফের গোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ হয়ে একজন অপরজনকে আহ্বান করবে ডাকবে আন্তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতুইলা কাসাতিহা যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে বন্ধু বান্ধবদেরকে ডাকা হয় আসো খাবার জন্য আসো আদর করে ডাকে আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম বলছেন ঠিক সেইভাবে একটা কাফের নেতা আর এক কাফের নেতাকে আহ্বান করবে আসো মুসলিমদেরকে নিধন করি মুসলিমদেরকে ধ্বংস করে দেই পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেই এই জন্য তারা একজন অপরজনকে আহ্বান করবে যেভাবে মেহমানকে দত্তরখানের দিকে আহ্বান করা হয় এ কথা শুনে সাহাবায়ে কেরাম চমকে গেলেন কারণ সাহাবা একরাম সেই সময় অল্প ছিলেন পুরা দুনিয়ার কাফের তাদের ভয়ে থরথর করে কাঁপত এজন্য সাহাবা একরাম প্রশ্ন করলেন ফাকালা কাইলুন অমিন কিল্লাতিন নাহনু ইয়াউমা ইয়া রাসূলুল্লাহি আজকে আমরা মুসলিমদেরকে কাফেররা ভয় করে আর তখন কাফেরদের এত বড় সাহস কি করে হবে মুসলিমদেরকে ধ্বংস করার জন্য মুসলিমদেরকে হত্যা করার জন্য একজন অপরজনকে আহ্বান করবে এত বড় সাহস তারা পাবে থেকে তখন কি আমাদের মুসলিমদের সংখ্যা কমে যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল আনতুম ইয়াউমা ইদিন কাসীরুন না তখন বরং তোমাদের সংখ্যা হবে অনেক কিন্তু কিন্তু মুসলিম জাতির অবস্থা হবে তোমারা মুসলিমদের অবস্থা হবে গোসাউন খড়কুটার মতো ফেনার মতো কাগোসা ইসাইলে তুফানের উপরে তুফানের উপরে পানির বন্যা হলে পরে তুফানের উপরে যেরকম ফেনা থাকে খড়কুটা থাকে সেই ভাসমান খড়কুটার মতো হবে একদিক থেকে আর একদিকে নিয়ে যায় ঠিক মুসলিম জাতির ইমানের অবস্থা খড়কুটার মতো হবে ইমানের কোনো স্থায়িত্ব থাকবে না একবার এহুদি একবার খ্রিস্টান একবার নেত্রী একবার নেতা এক এক দিকে তারা টাল বাহানা করবে আল্লাহর প্রতি ইমান তাদের স্থির থাকবে না আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ালা কিন্নাকুম গুসাউন শিকাগো সাইজ সাইল সাইল মানে হচ্ছে পানি বন্যা পানি বন্যা হলে পরে বন্যার পানির তুফানের সঙ্গে খড়কুটা যেরকম ভাসে মুসলিম জাতির ইমানের অবস্থা সেরকম হবে এরপরে আল্লাহ রাসূল সাল্লাম বলছেন আর তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের যে প্রভাব তা দূর করে দিবেন যেটা আগে আলোচনা করেছে কোরআন থেকে ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান শুধু এ পর্যন্তই নয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে অহান ঢেলে দিবেন অহান ফাকাল কায়রুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহানু সাহাবা একরামদের মধ্যে কোন একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহি অহান কি জিনিস অহান বলতে কি বুঝাচ্ছেন কালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওহান হচ্ছে হুব্বুদ দুনিয়া দুনিয়ার প্রতি ভালোবাসা ওয়া কারাহিয়াতুল মাউত আল্লাহর জন্য জীবন দেওয়াকে অপছন্দ করা পরিষ্কার হয়ে গেল আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত না থাকা মৃত্যুকে ভয় করা দুনিয়ার প্রতি ভালোবাসা আল্লাহর সাহায্য আসার জন্য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 কালিল আখেরাতের জীবনের মোকাবেলায় দুনিয়ার জীবনটা সামান্যই মাত্র কাজে দুনিয়ার জীবন নিয়ে তোমরা আখেরাতকে ভুলে যেও না তোমরা আখেরাতকে পাওয়ার জন্য আমার দিনের জন্য তোমরা বেরিয়ে পড়ো আল্লাহ তারা বললেন মা আলাকুম তোমাদের কি হয়েছে ইস্তাকল তুমির অর্থ জমিনকে জড়িয়ে ধরো ছাগল যখন সামনে টানা হয় তখন পা সামনে দিয়ে খামি দিয়ে দাঁড়ায় এটাকে ইস্তাকাল বলা হয় অত উপর হয়ে মাটি কামড়িয়ে থাকা আল্লাহ রব্বুল আলমিন এই সুরায় তোবর আটত্রিশ নম্বর আয়াত বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ মা লাকুম তোমাদের কি হয়েছে ইদা কিলা লাকুমুন ফিরু ফি সাবিলিল্লাহি যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো ইসা কল তুমি আরদে তোমরা জমিনকে জড়িয়ে ধরো শক্তভাবে ছাগলের মতো দাঁড়িয়ে যাও ব্যাপারটা কি আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন বোঝা গেল এটাও একটা সাহায্য না আসার কারণ আল্লাহ তালা কোরআনের সুরা আল ইমরানের একশো চুয়ান্ন পঁয়তাল্লিশ নম্বরাতে বলছেন ওমা কান আলিম নাফসিন আন ইল্লা ইল্লা কিতাব কিতাবাম মুআজ্জালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যে কাফেরদের মোকাবেলা করলে মরে যাবে বিষয়টা এরকম নয় প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় লেখা রয়েছে কোন মানুষ মরতে পারবে না ইল্লাহি যতক্ষণ পর্যন্ত আল্লাহর হুকুম না আসবে কিতাব আজ্জালা আল্লাহ তারা সময় নির্ধারণ করে লিখে লিপিবদ্ধ করেছেন এক মিনিট আগেও মৃত্যু আসবে না এক মিনিট পরেও আসবে না তোমার মৃত্যু যদি কাফেরদের বুলেটে লেখা থাকে মৃত্যু এসে যাবে আর যদি না থাকে তোমাকে দুনিয়ার কোন শক্তি তোমাকে মৃত্যু দিতে পারবে না মৃত্যু দেওয়ার মালিক হচ্ছেন কে খালেদ বিন অলিদ রাদি আল্লাহ তালানু সেজন্য বিছানায় এসে এসে যখন মারা যাচ্ছেন তখন সাহাবায়ে রাম তার পাশে ছিলেন তিনি বলছেন ও হে যারা মৃত্যুকে ভয় পাচ্ছ আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গেলে মৃত্যুর যারা ভয় করো মরার ভয় আছে এই খালেদ বিন অলিদকে রক্ষা করো জীবনে কত যুদ্ধ করেছে তার শরীরের একটা অঙ্গ এমন নেই যেখানে কোনো তীর তরবারি বর্ষার আঘাত না রয়েছে কিন্তু সেই খালেদ আজকে বিছানায় পরে পরে মরতেছে সাহাবা একরাম সান্ত্বনা দিলেন খালেদ তুমি তো জানো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি মান তামান্না শাহাদাতা বিসিদকিন বাল্লাগাল্লাহু ইলা মানাজিলিশ শুহাদা তোমার আক্ষেপ করার কোনো বিষয় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য পূর্ণ এবং সত্যিকার অর্থে আশাবাদ রাখে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মঞ্জিলে পৌঁছে দেন যদিও সে বিছানায় বসে মারা যায় এটা তোমার এই এই জন্য সেই মর্যাদা তুমি পাচ্ছ কিন্তু তুমি আল্লাহর রাস্তায় সরাসরি শহীদ না হওয়ার পিছনে একটা রহস্য আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তোমাকে সাইফুল্লাহ কালে সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে হচ্ছে আল্লাহর তরবারি আল্লাহর তরবারি তোমার উপাধি তুমি যদি শহীদ হয়ে যাও আল্লাহর তরবারি ভেঙে যায় আল্লাহর তরবারি ভাঙতে পারে দুনিয়ার তেমন কোনো শক্তি নাই এজন্য তুমি সরাসরি কাফেরদের অস্ত্রের আঘাতে শহীদ হতে পারো নাই তোমার নাম খালেদ সাইফুল্লাহ রসুল দিয়েছেন ভাইয়েরা আমার মৃত্যু যদি আল্লাহর পক্ষ থেকে লেখা থাকে দুনিয়ার কোনো শক্তি নেই তাকে বাঁচাতে পারে আর যদি লেখা না থাকে দুনিয়ার কোনো শক্তি নেই তাকে মৃত্যু দিতে পারে জীবন মরণের মালিককে আমি আলোচনা করছিলাম এই জন্য এই বিষয়গুলো নিয়ে আজকে মোমিনদেরকে মনে রাখতে হবে আরো একটা বড় কারণ মমিনদের বাধা না আসার পিছনে বাধা আল্লাহর নুসরাত না আসার পিছনে একটা বড় বাধা হচ্ছে কেয়াদাতুল ওলামার পরিবর্তে কেয়াদাতুল জোহালা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহর দিনের পথে কাজ করতে গেলে ওলামা একরামদের নেতৃত্ব প্রয়োজন হ্যাঁ ওলামা একরামদের মধ্যে আলেমদের মধ্যে কি হয়তো বিভ্রান্ত হয়ে গেছে এহুদি খ্রিস্টানদের পাঁচ এটা গোলামি করছে কেউ হয়তো দরগা নিয়ে বসেছে এজন্য আমার লেকচারের শেষে আসবে আলেম তিন প্রকার এক প্রকার হচ্ছে দরকারি আল্লাহর যারা সত্যিকার দিনের কথা বলে তাদের দরকার রয়েছে আর এক প্রকার রয়েছে সরকারি আর এক প্রকার রয়েছে দরবারি এই সমস্ত বিষয়গুলি আলোচনা হবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের মনে রাখতে হবে ওলামা একরামদের কেয়াদাত ওলামা একরামদের নেতৃত্ব ছাড়া আপনি কয়েকজন নিয়ে জেহাদের মাদানে ঝাঁপিয়ে পড়লেন বিভ্রান্ত হবেন গুমরা হবেন আপনার দ্বারা আল্লাহর দিনের কোনো উপকার হবে না আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়াকুলু ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ভিতর থেকে এলেমকে তুলে নেবেন কিন্তু সে এলেম তুলে নেবেন কিভাবে গ্রামগঞ্জে আছে মানুষ রাত্রে ঘুমাইবে এরপর সকালে উঠে দেখবে কোরআনের অক্ষর সব চলে গেছে এর কোনো দলিল নাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে এলেমকে ছিনিয়ে নেবেন না বরং এলেমকে তুলে নেবেন কিভাবে ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বরং এলেমকে তুলে নেবেন আলেমদেরকে তুলে নেওয়ার মাধ্যমে ওলামায় হক যারা কোরআন এবং সুন্নার সহি কথা জানে এবং বলে আমল করে এরকম আলেমদেরকে আস্তে আস্তে আল্লাহ সুবাহ তুলে নেবেন এইভাবে হাত্তা লামিয়া বোকা আলেমান যখন এরকম কোন আলেম থাকবে না ইদা লামিউবকি আলেমান কোন আলেম আর বাকি থাকবে না ইত্তাকাদান সঞ্জু হালা তখন তারা জাহেল মূর্খ লোকদেরকে নেতা বানাবে কোরআন সুন্দর এলেম নেই কোরআন পড়তে পারে না জাহেল মানে আরবিতে মূর্খতা আবু জাহেলকে আবু জাহেল এজন্য বলা হয় আবু জাহেলের উপাধি ছিল আবুল হেকাম জ্ঞানের পিতা আল্লাহর রসুল সাল আলহি ওয়াসাল্লাম বললেন না ওটা তো জ্ঞানের পিতা না ওটা হচ্ছে আবু জাহাল মূর্খদের পিতা এই জন্য পরবর্তী সেই নাম প্রসিদ্ধ হয়ে যায় সুতরাং জাহেল আমাদের দেশে মূর্খ লোকদেরকে জাহেল বললে খেপে যায় আরে বেটা তুই তো জাহেল আসলেই জাহেল তুই কি লেখাপড়া জানো খেপলি কি জন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল আলাই ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইদা লাম ইউবকি আলেমান এভাবে যখন আলেম উঠে যাবে সহি আলেম আর থাকবে না তখন লোকেরা জাহেলদেরকে মূর্খ লোকদেরকে তাদের নেতা বানাবে এরপরে তাদের কাছে বিভিন্ন প্রসঙ্গে জিজ্ঞেস করবে নেতৃত্বের প্রসঙ্গে মাসায়েলের প্রসঙ্গে ফতুয়া চাইবে তারা ফতুয়া দিবে এলেম ছাড়া কোরআন সুন্দর সঠিক এলেম নেই ফতুয়া দিতে থাকবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ওরা নিজেরাও গুমরা হবে এবং অন্যকেও গুমরা করবে এটা খুব পরিষ্কার থাকতে হবে আমাদের দিনী ভাইদেরকে আমি বলছি আমাদের এই যারা সত্যিকার অর্থে যারা হকের পক্ষে চলতে চায় এখানেও অনেক জাহেল নেতা বের হয়ে গেছে যারা কথায় কথায় ফেকার বিভিন্ন বিষয় নিয়ে মানুষকে কাফের বলা শুরু করে দিয়েছে এটা মনে রাখতে হবে আমরা ইমামদেরকে শ্রদ্ধা করি আমার বক্তব্য আমি প্রায় ক্লিয়ার করে দেয় যে ইমাম যারা কাজ করে গেছেন ফোকাহা ইকরাম ইমাম আবু হানিফা রহমহুল্লাহ ইমাম শাফি রহমহুল্লাহ ইমাম মালিক রহমহুল্লাহ ইমাম আহমদ বিন রহমুল্লাহ ইমাম জুহরি ইমাম ওজাই ইমাম ইসহাক এরকম ভাবে আরো যত ইমাম এজতেহাত করেছেন মাসাইল বের করেছেন আমরা তাদের সকলকে শ্রদ্ধা করি এবং যার কথা কোরআন সুন্না মোতাবেক মিলে আমরা তারটা অনুসরণ করি আমরা এভাবেই ইমামদের প্রতি আস্থায় রাখি বিশ্বাস থাকতে তারা এক একজন শিক্ষক ছিলেন তারা এক একজন মর্যাদার অধিকারী ছিলেন ইসলামের জন্য অনেক কাজ করে গেছেন তারা কেউ বলে যান নাই আমার নামে একটা দল তৈরি করো মুসলিম জাতিকে ভাগ করে দাও কেউ হানাফি হবে কেউ সাফি হবে কেউ মালিকি হবে কেউ হাম্বলি হবে এই সমস্ত ভাগ তারা বলেন নাই বরং প্রায় ইমাম বলেছেন ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি সঠিক জিনিস তোমাদের সামনে তুলে ধরার জন্য উপস্থাপন করার জন্য সুতরাং যখনই কোন সহি হাদিস আমার রায়ের বিপরীতে পাওয়া যাবে ফাহুয়া মাঝহাবি ওটাই আমার মাঝহাব ওটাকে ধরবে আমার কথা তোমরা বর্জন করবে সুতরাং কোন ইমামদের দোষ দেওয়া যাবে না ইমামরা এক একজন উস্তাদের মতো কাজ করেছেন ওনারা কোনো দল তৈরি করতে বলেন নাই কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকের মুসলিম জাতি নিজেদের মুসলিম পরিচয় ভুলে গিয়ে কেউ হানাফি কেউ সাফি কেউ মালিকি কেউ চিস্তি কেউ কাদেরি কেউ নকশাবন্দি এখন আবার কেউ কেউ আহলে হাদিস বলে নিজেদের পরিচয় দিচ্ছে এবং আমি স্পষ্ট বলতে চাই গত কয়েক জুমা আগে নাকি আল আমিন মসজিদে খুদ্া দিয়ে একজন বলেছেন প্রত্যেককে মৃত্যুর আগে হয়ে আহলে হাদিস হয়ে মরতে হবে আমি এর তীব্র প্রতিবাদ করছি কোরআন আল্লাহ সুবাহ তারা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া মুসলিমুন তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না এখন যদি কেউ বলে আহলে হাদিস না হয়ে মৃত্যুবরণ করো না সে সরাসরি কোরআনের বিরুদ্ধে চলে গেছে আমাদের মনে রাখতে হবে আমাদের পরিচয়ের নাম কি আমরা কোনো দলের অনুসরণ করি না কোরআনে আল্লাহ সুবাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের এই মিল্লাত ইব্রাহিমের মিল্লাত হুয়া সাম্মাকুমুল মুসলিমিন তিনি তোমাদের মুসলিমিন করে নাম রেখেছেন আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমেই জাতির নাম ঘোষণা করেছেন মুসলিমুন কি নাম করে এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো আর খবরদার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না কি না হয়ে মুসলিম এমনি ভাবে আল্লাহ সুবাহ আমাদের কি পরিচয় আমরা দিব সে কথাও কোরআনে স্পষ্ট ভাবে বলেছেন আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তির ভালো আর কে হতে পারে কথার বিবেচনায় কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান এবং সে নিজে আমলে সালেহ করে আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের রসুলের তরিকা অনুযায়ী ন্যাক আমল করে অকলা এবং সে ঘোষণা করে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি একজন মুসলিম আমি একজন কি আমাদের পরিচয় কি এছাড়া আর কোনো পরিচয় আছে এছাড়া যত পরিচয় সব দলীয় পরিচয় এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবাহ আমি বলছিলাম হাত্তা ইদা লামিউব লামিউবকি আলেমান যখন আলেম না থাকবে মূর্খ লোকদেরকে জাহের লোকদেরকে তারা নেতা বানাবে তারা এলেম ছাড়া ফতুয়া দিবে ফাদল্লু আদল্লু তারা পদভ্রষ্ট নিজেরাও হয়েছে এবং অন্যকে পদভ্রষ্ট করবে অন্যকে তারা গোমরা করবে হাদিসটা দেখে নেবেন আমি শুধু বোখারি রেফারেন্স করি বোখারির একশো নম্বর হাদিস ওয়ান জিরো জিরো এই হাদিসটা তালাশ করবেন বোখারির আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন ফাদল্লু ওয়া আদল্লু ওরা নিজেরাও গোমরা হবে এবং অন্যদেরকেও তারা গোমরা করবে ভাইরা আমার এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামা একরামদের গুরুত্ব দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াইন্নামাল আম্বিয়া লা লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়াইন্নামা ওয়াররাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির এই হাদিসটা বিভিন্ন শব্দে পরিবর্তন আছে বুখারীতে আছে 67 নম্বর হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়ান্নাল উলামা হুম ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয় আলেমরাই হচ্ছে নবীদের ওয়ারিস নবীদের ওয়ারিশ কারা আলেম বলতে কোরআন এবং সুন্নার যারা জ্ঞান রাখে এবং সত্যিকার সঠিক জ্ঞান রেখে আমল করে তাদেরকে কি বলা হয় এলেম আছে কোরআন সুন্নার এলেম আছে অথচ আমল নেই এটা শয়তানের সমতুল্য কারণ শয়তানের কিছু অবস্থা এলেম ছিল না ওটাকে এলেম বলা যায় না ওটাকে বলা হয় ওটাকে বলা যায় তার কি ছিল তার এটা একটা পেশা ছিল এটা সে জানতো তো এরকম সে জানতো কিন্তু ওটাকে সহি এলেম বলাই কারণ এলেম হতে হলে এলেম বলাই হয় যে ব্যক্তি নিজের জানা অনুযায়ী আমল করে তাকে বলা হয় আলেম তাকে কি বলা হয় কাজে শয়তান কোন আলেম ছিল না শয়তানকে যারা আলেম বলে তারাও মূলত শয়তানের প্রশংসায় লিপ্ত আছে তারা প্রকারান্তে শয়তানের প্রশংসা করছে শয়তানকে আলেম বলা যাবে না কারণ আলেম বলা হয় মাইয়া আমালু এলমিহি যে ব্যক্তি তার এলেম অনুযায়ী আমল করে তাকে কি বলা হয় হ্যাঁ শয়তানের আমল ছিল না এই জন্য তাকে আলেম বলা যাবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান্নাল উলামা হোম ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয়ই আলেম রাই হচ্ছে নবীদের ওয়ারিশ এরপরে আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন ফাইনাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা নিশ্চয় নবীরা দিনার দিরহাম টাকা পয়সার ওয়ারিস বানান না যে কারণে আল্লাহর নবীর মৃত্যুর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবু বকর সিদ্দিকের দরবারে হাজির হলেন আল্লাহর নবীর ওয়ারিস সূত্রে রেখে যাওয়া সম্পত্তি চাওয়ার জন্য আল্লাহর নবীর ইউনিভার্সিটির ছাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস শুনিয়ে দিলেন যে লাম ফাইনাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা নবীরা দিনার দিরহাম টাকা পয়সা অর্থ সম্পদের ওয়ারিস বানান না ওয়াইন্নামা ওয়ারাসুল ইলমা তারা ওয়ারিস বানান ইলমের ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফের যেই ব্যক্তি এলেম অর্জন করলো কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করলো সেই ব্যক্তি নবীর ওয়ারিস সূত্রে রেখে যাওয়া বড় সম্পত্তি অর্জন করলো সুবহানাল্লাহ ভাইয়েরা আমার এই জন্য এলেম অর্জন করতে হবে আমাদের অনেক ভাইদেরকে আমি দেখি একদল যেরকম ভাবে শুধু ফাজাইলে আমল নিয়ে বসে থাকে ওটা পড়তে পড়তে মুখস্থ করবে তারপরও কোরআনের ধারে কাছেও যাবে না অথবা কোরআনের ধরে কাছে গেলেও তারা কোরআন তেলাওয়াত করবে অর্থ বোঝার চেষ্টা করবে না এখন তো আরো বড় গজব এখন শোনা যায় ব্যাপকভাবে বলা হচ্ছে কোরআন পড়তে পনেরোটা এলেম লাগে কোরআন পড়তে পনেরোটা এলেম লাগে কাজী খবরদার ওটা আমরা বুঝবো না ওটা আলেমরা বুঝবে আমরা ফাজাইলে আমল পড়ব আমি আমার ভাইদেরকে পরিষ্কার জানিয়ে দিই এই বিষয়টা আসলো থেকে ইমাম জালাল উদ্দিন সৈয়তি রাহমাহুল্লাহ তার একটা কিতাব আছে আলে কান ফি উলুমিল কোরআন ওই কিতাবের শেষের দিকে দেখবেন মুফাসসিরিনদের জন্য যারা তাফসির করবে সেই মুফাসসিরদের জন্য উনি বলেছেন পনেরোটা শর্ত কটা শর্ত কারণ একজন লোক মুফাসসির হতে হলে তাকে আরবি ভাষা জানতে হবে আরবি ভাষার গ্রামার আছে নাহু সরফ বালাগাত ফাসাহাত এলমে মাহানি এলমে বয়ান এলমে বদি তারপর এলমে মানতেক এরকম ভাবে এলমে অরুজ এলমে কাফিয়া এইরকম ভাবে পনেরোটা এলেম আছে এই এলেমগুলো জানা প্রয়োজন কার জন্য একজন মুফাসসিরে কোরআন হওয়ার জন্য কিন্তু যাদের জন্য হওয়া শর্ত বাংলাদেশে যত মুফাসসিরে কোরআন এই শীতকালে ভাউয়া ব্যাঙ্গের মতো গজায় একটা মুফাসসিরেরও সেই পনেরো এলেম আছে হ্যাঁ যাদের আছে তারা অত নাম করতে পারে না কারণ যাদের এলেম আছে তারা তো আজগুবি গল্প বলতে পারে না তারা তো বলতে পারে না পীরের হুকুম পাইলে নাপাক শরাব দিয়েও যায় নামাজ ধুইয়া তারপরে ভিসাইয়া তারপর নামাজ পড়ো এইটা কোন আলেম বলতে পারবে না কোন আলেম বলতে পারবে না এলেম কমানোর জন্য ইমাম ফখরুদ্দিন রাজিকে জঙ্গলে পাঠানো হয়েছিল কারণ আলেম জানে আল্লাহ তারা শিখিয়ে দিয়েছেন রব্বি জিদনি এলমা আল্লাহ আমার এলেম বৃদ্ধি করে দাও আল্লাহ বলছেন এলেম বৃদ্ধি করে দাও পীরদের বইতে লেখা আছে না এলেম কমাইয়ে দাও কমাইতে জঙ্গলে চলে যাও এমনি ভাবে কোন সহি আলেম যারা তারা বলতে পারবে না যারা আবু হজ করতে গেল আর কাবা খুঁজে পায় নাই কারণ কাবা চলে গেছে রাবে অবস্থি কানার জন্য আলেম জানে আল্লাহর নবী সাল আলহি ওসাল্লাম মদিনার থেকে বিয়া পর্যন্ত আসলেন চোদ্দশো সাহাবা একরাম নবীর সঙ্গে আছেন তিন দিন পর্যন্ত অবস্থান করলেন মক্কার লোকেরা আল্লাহর নবীকে ঢুকতে দিল না ফেরত যেতে হলো কিন্তু নবীর জন্য আবু বকরের জন্য ওমরের জন্য ওসমানের জন্য চোদ্দশো সাহাবা একরামের জন্য কাবা যায় নাই আর রাবে অবস্থির জন্য কাবা গেছে এই মিথ্যা কল্প কাহিনীগুলো আলেম বলতে পারে না এগুলা বলতে পারে দাজ্জালের চালারা যারা মুসলিম জাতিকে কোরআন সুন্নার থেকে সরিয়ে পীর সুবিদের মন গড়া তরিকা তাজকিরাতুল আউলিয়া নিয়ামুল কোরআন নাফিউল খলায়েক এইরকম ভাবে আরো জানি কি আছে বারো চান্দের খুদ্া এইরকম কতগুলো আজগুবি মিথ্যা কাহিনীর কতগুলো স্তূপ তৈরি করে সেদিকে যুবকদেরকে ধাবিত করা হচ্ছে আর মুসলিম চাপি ওদেরকে টাকা পয়সা দিয়ে দালালি করছে এহুদি খ্রিস্টানদের আর তারা নিজেরা মোজ মারছে কেউ মার্কেটের মালিক কেউ বাড়ি গাড়ির মালিক মমিনরা কোনো দিন মমিনরা কোনো দিন স্বস্তি থাকতে পারে না যখন দেখবেন পুরা দুনিয়ার কাফের তাদেরকে বাহাবা দেয় পছন্দ করে এহুদি পছন্দ করে খ্রিস্টান পছন্দ করে আর জাতীয়তাবাদী পছন্দ করে তারপরে ধর্ম নিরপেক্ষতাবাদী পছন্দ করে বুঝতে হবে সেই লোকটা আল্লাহর নবীর চেয়েও হয়তো বেশি বুজুর্গ নইলে আল্লাহর নবীর আদর্শে থেকে সরে গেছে আল্লাহর নবীর চেয়ে বেশি বুজুর্গ হওয়ার কোন সুযোগ আছে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামকে মক্কার সকলে ভালোবাসত না কেউ বিরুদ্ধে করত বিরুদ্ধে করত হকের দাওয়াত যখন আসবে তখন একদিকে আবু বকর ওমর ওসমান আলী দাঁড়িয়ে যাবে আর একদিকে আবু জাহেল আবু লাহাব ওতবা সাইবা দাঁড়িয়ে যাবে বিরোধী করার জন্য যখন কোনো দাওয়াতে দুইটা গ্রুপ না হয়ে যায় হকের পক্ষে এক দল জীবন দেওয়ার জন্য প্রস্তুত আর এক দল শয়তানের পক্ষে মুমিনদের জীবন নেওয়ার জন্য প্রস্তুত যতক্ষণ পর্যন্ত এরকম বিভক্তি না আসবে ততক্ষণ পর্যন্ত মনে করতে হবে লোকটা হয়তো মুনাফিক আর নইলে শয়তানের দালাল এহুদি খ্রিস্ট দালালি করছে আজকে দেশে মুজাহিদ কমিটি আছে সারা বাংলাদেশের মসজিদগুলোতে মুজাহিদ কমিটি আছে তারপরেও এহুদি খ্রিস্টান একটা বোমা নিক্ষেপ করে না কারণ এহুদি খ্রিস্টান জানে এই মুজাহিদ কোরআন সুন্নার মুজাহিদ না যেইখানে পুরো দুনিয়ার যেই কোনো জায়গায় মুজাহিদের নাম শুনলে আমেরিকার মাথা খারাপ হয়ে যায় খ্রিস্টানদের মাথা খারাপ হয়ে যায় এহুদির মাথা খারাপ হয়ে যায় আর সেইখানে সারা বাংলাদেশে মুজাহিদ কমিটির সাইনবোর্ড লাগিয়ে মসজিদে মসজিদে ঘুরে এরপরে কেউ কিছু বলে না বোঝা গেল এই জেহাদ আল্লাহর নবীর জেহাদ না এই জেহাদ ওই জেহাদ নয় যেই জেহাদের আহ্বান মদিনার থেকে করা হয়েছে যেই জেহাদের আহ্বান কোরআন থেকে করা হয়েছে ভাইয়েরা আমার আমি বলছিলাম ওলামা একরামদের মর্যাদা সম্পর্কে ওলামাদের নেতৃত্ব প্রয়োজন তবে ওলামায়ে হক হতে হবে আমি বলছিলাম যে আজকে যুবকদেরকে কোরআন থেকে সরানো হচ্ছে আর বলা হচ্ছে পনেরোটা এলেম লাগবে এই পনেরো এলেম কোরআন পড়ার জন্য না এই পনেরো এলেম হচ্ছে কিসের জন্য মোফাসের কোরআন হওয়ার জন্য পড়ার জন্য যদি এলেমগুলো থাকে ভালো কথা নাইলে তুমি পড়বা পড়ার পরে না বুঝলে আল্লাহ তালা সে সমাধানও দিয়েছেন না বুঝলে কি করবা আল্লাহ তালা বলছেন আলু আহলা যিকরি ইন কুনতুম লা যদি তুমি না বুঝো তাহলে আহলে এলেম যারা এলেমের অধিকারী যারা তাদের কাছে জিজ্ঞেস করো আল্লাহ সুবাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন আলু আহলা দিক্রে আহলে জিকির যারা আহলে জিকির আহলে এলেম যারা কোরআনের এলেম রাখে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করে নাও ইনকুং যদি তোমরা না জানো তোমাদের সেই পরিমাণ এলেম নাই তাহলে কাদের থেকে জিজ্ঞেস করে নিবে আহলে এলেমদের থেকে জিজ্ঞেস করে নেওয়ার জন্য আল্লাহ সুবহান হুকুম করেছেন সুতরাং ওলামা একরামদের নেতৃত্ব ছাড়া যারা খুচরা খুচরা দল তৈরি করে এক একটা চিপা চাপায় বসে মমিনদেরকে গোমরা করছে অনেকে আসে এখানেও আসে শয়তান যেরকম দাগা দেয় এরকম এখান থেকে বের হলে কিছু লোক আপনারা মনে করবেন না এখানে যারা আছে সবই ফারিস্তা যারা এখানে আছে সবই তাও হেদবাদী মনে করবেন না অনেক সরকারের দালাল অনেক গোয়েন্দা বিভাগের চামচা এরকম ইহুদি খ্রিস্টানদের দালাল এইখানে এসে ভিতরে ভিতরে মুসলিম যুবকদেরকে গোমরা করার জন্য পদভ্রষ্ট করার জন্য বিভিন্ন অসথা ঢুকিয়ে দেয় এরা খুচরা দল তৈরি করা শুরু করেছে বাংলাদেশে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি আমি কারো নাম নিচ্ছি না আপনারা বের করে নেবেন ওলামা একরামদের ব্যাপারে ওলামায় হকদের ব্যাপারে সামান্য কোনো মাসলার কারণে অথবা কোনো বিষয়ের কারণে যদি তারা ফতোয়া দেওয়া শুরু করে মনে রাখতে হবে এটাই সেই লোক আদল্লু যে নিজেও পদভ্রষ্ট হয়েছে অন্যকে পদভ্রষ্ট করার জন্য চক্রান্ত করছে কোরআনে আল্লাহ সার্টিফাই করেছেন সুরায় ফাতের 28 নম্বর আয়াত আল্লাহ সুবাহ বলছেন ইন্নামা নিশ্চয়ই আল্লাহর বান্দাদের থেকে আলেমরাই আল্লাহকে ভয় করে কারা ভয় করে আপনি বলবেন আমরা যারা জাহেল রাজি তারাও তো ভয় করি তো আল্লাহ তারা কি বললেন এখানে রহস্য আছে আপনি অবশ্যই ভয় করেন কিন্তু আপনার ভয় করা হতে পারে ভয় করতে গিয়ে ভুল করতে পারেন যেহেতু এলেম নাই এলেম নাই একজন লোক ঘুমাচ্ছে তার বন্ধুকে বলল জাহেল বন্ধু মূর্খ বন্ধু বলল আমি ঘুমাচ্ছি কেউ যেন ডিস্টার্ব না করে একটু খেয়াল রাখবা দেখলো বন্ধু ঘুমাচ্ছে একটা মাফি বারবার তার নাকের উপরে বসছে কয়েকবার তাড়াইলো এরপরে তার সজাগ বন্ধু যে পাহারায় নিয়োজিত আছে তার রাগ উঠে গেল একটা বড় পাথর এনে ওই মাফিটা যেখানে বসেছে মাফিকে মারলো মাছি কোন ফাঁকে উড়ে গেছে বন্ধু কাম শেষ সে কি বন্ধুকে হত্যা করার জন্য পাথর মেরেছে বন্ধুর উপকার করার জন্য পাথর মেরেছে বন্ধুর উপকার করতে গিয়ে এমন এক কাজ করে বসলো যাতে বন্ধুর কাজ সর্বনাশ হয়ে গেছে এমনি হবে কোন মূর্খ ব্যক্তি কোরআন সুন্নার সঠিক এলেম যাদের নেই গভীর জ্ঞান যাদের নেই তারা যদি নেতৃত্ব দিতে চায় হতে পারে তারা মানুষকে পথভ্রষ্ট করবে এমন ক্ষতি করবে যেই ক্ষতির কোনো প্রতিকার থাকবে না সেই জন্য আল্লাহ তারা বলছেন সুরায় ফাতের আঠাশ নম্বর আয়াতে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই আল্লাহকে যথাযথ ভয় করে তার বান্দাদের মধ্য থেকে কারা এটা কোরআনের আয়াত আল্লাহকে ভয় করো কোরআনকে মানো তুমি তো কোরআন থেকেও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম والذين أوتوا العلم الدرجات আল্লাহ তারা বলছেন ইয়ারফা ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ঈমানদার আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন এরপরে মুমিনদের মর্যাদা বৃদ্ধি করে দেন আমভাবে এরপরে বলছেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আর যারা আলেম যাদেরকে কোরআন হাদিসের ইলম দেওয়া হয়েছে আল্লাহ তাআলা বলছেন তাদের মর্যাদা বৃদ্ধি করা হয় অনেক অনেক গুণে দারাজাত বহু বচন এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্যই সূরা নাহালেন 43 নম্বর আয়াতে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন কোন বিষয় যদি তোমাদের জানা না থাকে তাহলে তুমি কার কাছে জিজ্ঞেস করো আলেমের কাছে জিজ্ঞেস করো জিজ্ঞেস করে সঠিক জিনিস জেনে তারপর আমল করো তুমি একটা ছোট্ট ইমারা বানাইলা তিনজন লোক পাইলো একজন আমির সাহেব হয়ে গেল মুজাহিদ কমিটি গঠন করলো এই জন্য মনে রাখতে হবে এই খুচরা খুচরা দল যারা তৈরি করে তারাও মুসলিম জাতিকে বিভ্রান্ত এবং বিভক্তি করার গুনাহে গুণাগার হচ্ছে ভাইরা আমার আলেমদের মর্যাদা সম্পর্কে হাদিসও আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞেস করা হলো যুকির আলী রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজুলানে আহাদুহুমা আবেদুন ওয়াল আখারু আলিমুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে আলোচনা হলো দুই ব্যক্তির একজন হচ্ছে আলেম আর একজন আবেদ একজন আলেম আর একজন আবেদ আবেদে জাহেল মূর্খ আবেদ আবেদে জাহেল আবেদে আলেম না এই দুইটা লোক সম্পর্কে জিজ্ঞেস করা হলো আলেম ব্যক্তি অন্য হাদিস আরো ব্যাখ্যা দেওয়া আছে আলেম ব্যক্তি ফরজ সালাদগুলো আদায় করে ফরজ আমলগুলো করে সে দর্শ দেওয়ার জন্য বসে যায় মানুষকে এলেম শিক্ষা দেয় আর আবেদ ব্যক্তি দিন রাত সবসময় ইবাদত করতে থাকে ইয়া রাসুল আল্লাহ এই দুই ব্যক্তির মধ্যে কার মর্যাদা বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদলুল আলিম আলাল আবেদ ওই আলেম ব্যক্তি যে ব্যক্তি আল আলেম যে ব্যক্তি এলেম শিক্ষা করেছে এলেম শিক্ষা দেয় ফরজ আমলগুলো ঠিক মতো করে মানুষকে দর্শ দৃশ্যে বসে যায় দিন শিখায় আকিদা শিখায় কোরআন শিখায় হাদিস শিখায় তার মর্যাদা ওই আবেদের উপরে কিরকম কাফদলি আলা আদনাকুম আমার মর্যাদা যেরকম তোমাদের সাধারণ ব্যক্তির উপরে তার চেয়ে বেশি সেরকম মর্যাদা কাফদলি আলা আদনাকুম আমার মর্যাদা তোমাদের সাধারণ ব্যক্তির উপরে যেরকম আলেম ব্যক্তির মর্যাদা সে আবেদের জাহেলের উপরে সেরকম আদলাকুম বলেছেন তোমাদের মধ্যে যে বড় ব্যক্তি তাও না তোমাদের মধ্যে যে একেবারে সর্বশেষ পিছনের ব্যক্তি তার মতো তাহলে কত বড় মর্যাদা আলেমদের দেওয়া হয়েছে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু আহলুস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তা নামলা ফি জুহরিহা নিশ্চয় আলেমের জন্য দোয়া করে আলেমের জন্য মাগফিরাত কামনা করে আল্লাহ সুবাহ রহমত নাজিল হয় ফেরেস্তারা তার জন্য দোয়া করে ওয়াহালুসামা ওয়াতিউলারদিন এবং আসমান এবং জমিনবাসী হাত্তা নামলাতাফি জুহরিহা এমনকি পিপিলিকা তার গর্তের ভিতরে বসে ও হাত্তাল হুতু এবং মাছগুলো পানির ভিতরে বসে লাইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খাইরা যে ব্যক্তি মানুষকে কোরআন এবং সুন্নার সঠিক এলেম দান করে বিতরণ করে তার জন্য তারা দোয়া করতে থাকে সুনানে তিরমিজি হাদিস নাম্বার দুই হাজার ছয়শো পঁচাশি নাম্বার এই হাদিসটা সহি শাইখ আলবানি ওটাকে সহি বলেছেন এটা চার হাজার দুইশো তেরো নম্বর সিলসিলাতুল হাদিস সহিহা পর্বিত হাদিসটা আছে এমনি ভাবে আমাদেরকে মনে রাখতে হবে যুগে যুগে আলেমরাই নেতৃত্ব দিয়েছে এটা দুর্ভাগ্য মুসলিম জাতির জন্য এহুদি খ্রিস্টানরা মুসলিম জাতিকেও এহুদি খ্রিস্টানদের মতো যুগে যুগে আল্লাহর দিন থেকে মানুষকে সরিয়ে দেওয়া হয়েছে কৌশলে বলা হয়েছে ধর্ম বড় পবিত্র জিনিস এটা মসজিদে থাকবে এটা মসজিদের গণ্ডির বাইরে যেতে পারবে না এই কৌশলে আল্লাহর কিতাব তাওরাত থেকে এহুদিদেরকে ঢুকিয়ে দিয়েছে গির্জার ভিতরে খ্রিস্টানদেরকে ইঞ্জিল নিয়ে গির্জায় ঢুকিয়ে দিয়েছে এমনি ভাবে যে কারণে হিন্দুরা পর্যন্ত ওদের ধর্ম যাই আছে কি না আছে ওদেরকে ওদের মন্দিরে ঢুকিয়ে দিয়েছে কারণ হচ্ছে হিন্দুরা বলে দেখো ধর্ম বড় পবিত্র জিনিস এই যে মহাভারত গীতা এগুলো নম হিন্দু যারা নিম্ন শ্রেণীর হিন্দু যারা তারা স্পর্শ করতে পারবে না ব্রাহ্মণরাই কেবল স্পর্শ করতে পারবে এইভাবে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দিয়ে এক শ্রেণীর মূর্খ লোকেরা নেতৃত্ব দিয়েছে ইসলামকেও সেভাবে মূর্খ লোকেরা নেতৃত্ব দেওয়ার জন্য ইসলামকে খানকায় ঢুকিয়ে দেওয়ার জন্য মসজিদে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম সেজন্য বলেছেন হাদিসটা সহি বুখারির তিন হাজার চারশো পঞ্চান্ন মুসলিমের চার হাজার আটশো উনাশি নম্বর হাদিস আবু হরা থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুল সাল্লামের খেদমতে ছিলাম খামসা সিনিনা পাঁচ বছর পর্যন্ত ফাসামে তুহু ইউহাদ্দিসু আনিন নবী সাল্লাল্লাহু তিনি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন ক্বালা তিনি বলেন কা আল্লাহ রাসূল বলেছেন কানাত বনু ইসরাইল তাসুসুহুমুল আমবিয়া বন ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব দিত নবীগণ কারা দিতেন না খালি মসজিদের ইমাম তাসুসুহুমুল আমবিয়া বন ইসরাইলদের রাজনৈতিক সিয়াসা রাজনৈতিক নেতৃত্ব দেন ওলামা ইকরাম নবীগণ কুল্লামা হালাকা নবীয়ুন খালাফাহু নবীন আখার খুব ভালো করে শুনতে হবে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যখনই কোনো নবী মৃত্যুবরণ করতেন তার স্থলে আর একজন নবী দায়িত্বভার গ্রহণ করতেন কিন্তু তোমরা শুনে রেখো ওয়াইন্নাহু লা নবিয়া বাদি আমার পরে কোনো নবী আসবে না আমার পরে আর কোনো নবী আসবে না আমার পরে নবী যদি দাবি করে সে ব্যক্তি নবী না মিথ্যাবাদী সুতরাং মনে রাখতে আমাদের দেশে কাদিয়ানি আছে এই কাদিয়ানিরা নতুন ভাবে কৌশল পরিবর্তন করেছে তারা বলে আহমাদিয়া মুসলিম জামাত যেরকম মুসলিমদের মধ্যে বিভিন্ন দল আছে আমরা ওরকম একটা দল আমরা মুসলিম জামাত এইভাবে তারা টুপি পরে নামাজ পড়ে আপনি আমার কাছে ছবি আছে নামাজের পর দেখবেন নতুন বই ছেড়েছে তারা এর মধ্যে তাদের এখন পঞ্চম খলিফা মির্জা মাসরুর এই মির্জা মাসরুর তাদের পঞ্চম খলিফা সে ভাষণ দিয়েছে লন্ডনের এক মসজিদে সেই ভাষণকে তারা ছেড়ে দিয়েছে প্রতারণা জাল তৈরি করেছে সেখানে বলেছে আমরা ইল্লাহ পড়ি মোহাম্মদ রসুল পড়ি কিন্তু কৌশল লিখেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শ্রেষ্ঠ নবী মানি সর্বশ্রেষ্ঠ নবী তার মানে শ্রেষ্ঠ নবী না এই কথা লেখে নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন ওয়ান ওয়াইন্নাহু লা নাবিয়্যা বাদি জেনে রাখো আমার পরে কোনো নবী আসবে না আমার পরে যদি কোনো ব্যক্তি নবী দাবি করে চাই গোলাম আহমদ কাদিয়ানি হোক মুসাইল আহমদুল কাজ্জাব হোক দাজ্জাল হবে এহুদি হবে খ্রিস্টান হবে কোনো মুসলিম হতে পারে না ভাইরা আমার এই ব্যাপারে এজমাও হয়ে গেছে আপনারা জানেন আল্লাহর নবী থাকা অবস্থায় একটা কাফের নবুয়াদ দাবি করেছিল আল্লাহর নবীকে সে পত্র লিখেছিল মিন মুসাইলামাত আল কাজ্জাব ইলা মিন মুসাইলামাত রাসূলিল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলিল্লাহ কি সুন্দর ভাষায় লিখেছে আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুসাইলামার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের উপর তার মানে সে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও রাসূল বলে মেনে নিয়েছে যাতে করে ভাগাভাগি করা যায় এরপরে লিখছে সালামুন আলাইকা ফাইন্নি উশরিকতু ফিল আমর আপনার প্রতি সালাম আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে শরিক বানানো হয়েছে অংশীদার বানানো হয়েছে বা নেসফুল অর্ধে লি বা লাকা অর্ধেক পৃথিবীর নবী আপনি অর্ধেকটার আমি কিন্তু ওলা কিন্না কোরাইশান লাই আলামন কোরাইশটা বুঝতে পারে না আপনার উপর জুলুম করেছে বড় একটু সহানুভূতি দেখাইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যদি নবুয়াত আসার কোনো সুযোগ থাকত কাদিয়ানি শুনে রাখো বুরুজি নবী ফুরুজি নবী ছায়া নবী অমুক তমুকে কাদিনী প্রতারত প্রতারণা করে তারা বলে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ নবী এটা হলো ছায়া নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে ছায়া নবী এই রকম প্রতারণা করছে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি আল্লাহর নবীর পরে যদি এরকম কোন বুরুজি নবী ছায়া নবী উম্মত নবী কোন আসার সুযোগ থাকতো আল্লাহর নবী তার কাছে ব্যাখ্যা চাইতেন না যে হ্যাঁ। তুমি কোন নবী তাহলে সেই বুরুজি নবী না ফুরুজি নবী না ছায়া নবী না শাখা নবী না উন্নতি নবী আল্লাহর নবী কোন প্রমাণ চেয়েছেন আল্লাহর নবী পরিষ্কার লিখে দিয়েছেন মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহি ইলা মুসাইলামাতাল কাজ্জাব আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি সালামুন আলা মানিত্তাবাল হুদা আল্লাহ যাকে হেদায়েত দিয়েছেন তার প্রতি সালাম এরপরে লিখেছেন ফাইনাল আরদা কুল্লুহা লিল্লাহ এই গোটা জমিনের মালিক আল্লাহ তোর অর্ধেক আমার অর্ধেক না গোটা পৃথিবীর মালিক আল্লাহ তিনি যাকে ইচ্ছা তাকে নবুয়াদ দান করেন তোর প্রতি বলছি আসলিম তাসলাম ইসলাম কবুল করবি ফিরে আসবি নইলে কিন্তু আমি শাস্তি দেওয়ার জন্য শাস্তি সৈনিক পাঠাচ্ছি আল্লাহর নবীর মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন সাহাবা একরাম এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করেছেন সাহাবা একরামদের বিশাল একটা অংশ শহীদ হয়ে গেছেন তারপরে মুসাইলামকে হত্যা করে দুনিয়াতে থেকে বিদায় করে তারা শান্ত হয়েছেন বোঝা গেল আল্লাহর নবীর পরে যদি নবুয়াদ নবী আসার সুযোগ থাকতো সাহাবা একরাম গোলাম তাহলে তার কাছে প্রমাণ চাইতেন কিনা হ্যাঁ। ঠিক আছে বুঝলাম নবী আসার তো সুযোগ আছে তুমি কি জন্য নবী কি প্রমাণ তোমার কাছে আসে এই প্রমাণ কি চেয়েছেন হ্যাঁ। আল্লাহর নবী নিজে প্রমাণ চান নাই সাহাবায়ে কেরাম প্রমাণ চান নাই সাহাবায়করাম তার সঙ্গে যুদ্ধ করে তাকে হত্যা করেছেন বোঝা গেল আল্লাহর নবীর পরে যেই ব্যক্তি নবুয়াদ দাবি করবে সেই ছায়া নবী উম্মতি নবী দিল্লি নবী গুরুজি নবী ফরুজ নবী তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড ছাড়া কোনো শাস্তি নেই সে মোরতাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান বাদদালা দীনাহু ফাকতুলুহু তাকে হত্যা করে দাও এই মোরতাদদের কোনো ক্ষমা নাই ভাইয়েরা আমার বলছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন আর একদিকে চলে গেছি ওয়াইন্নাহু লা নাবিয়্যা বাদি আমার পরে কোনো নবী আসবে না ওয়াসায়াকুনু খুলাফা আমার পরে পর্যায়ক্রমে অনেক খলিফা আসবে একের পরে এক একসাথে আবার অনেকগুলো না ফায়াকসুরুন ক্বাল ফামা তা'মুরুনা আপনি আমাদের কি হুকুম করছেন قال فو ببيعة الأول فالأول হ্যাঁ একের পর এক পর্যায়ক্রমে তোমরা একের পর এক খলিফার বায়াত পূর্ণ করবে ফাআতুহুম হাক্কাহুম ফাইন্নাল্লাহ সাইলুহুম আম্মা ইস্তারাহুম সহি বুখারীর তিন হাজার চারশো পঞ্চান্ন মুসলিমের চার হাজার আটশত উনাশি নম্বর হাদিস এখানে পরিষ্কার হয়ে গেল যুগে যুগে নেতৃত্ব দিয়েছেন কারা ওলামা একরাম এই জন্য মনে রাখতে হবে এলেম অর্জন করতে হবে কোরআন সুন্নার সহি এলেম অর্জন করতে হবে শুধুমাত্র আমরা মার্কাজে আসলাম শুক্রবারে আর একটা লেকচার শুনে চলে গেলাম অথবা দুনিয়ার বিভিন্ন প্রান্তে বসে ইন্টারনেটে লেকচার শুনলাম আর আমাকে ধন্যবাদ জানালেন আমি আপনাদেরকে পরিষ্কার বলে দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন এলেম অর্জন করার জন্য সূরায়ে একশো 122 নম্বরে বলা হয়েছে ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা আল্লাহ তাআলা বলছেন মুমিনদের সবাইকে এলেম অর্জন করার জন্য সবকিছু ত্যাগ করে বের হয়ে যেতে বলা হয় নাই ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়ফাতুন প্রত্যেকটা গ্রুপ থেকে জনগোষ্ঠী থেকে একটা নির্দিষ্ট অংশ এলেম অর্জন করতে কেন বের হচ্ছে না লিয়াতা ফাক্কা দিন দিনের ফেকা অর্জন করার জন্য জ্ঞান অর্জন করার জন্য ওয়ালি উমজিরু কওমা হুমিদা রাজা ইলাইহিম জ্ঞান অর্জন করবে কি জন্য কোরআন সুন্দর এলেম অর্জন করবে তাদের কমের কাছে গিয়ে তাদেরকে সাবধান করার জন্য কোরআন সুন্দর এলেম বিতরণ করার জন্য আল্লাহমি হাজারুন যাতে তারাও সাবধান হয়ে যায় সূরা তাওবার 122 নম্বর আয়াত এমনি ভাবে আল্লাহ সুবাহ ওয়া মুহাম্মাদের নম্বরে বলছেন আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ জেনে রাখো জেনে নাও আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বোঝা গেল আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মাহবুদ নাই এই তাওহীদের জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলিমের জন্য ফরজ আইন হয়ে গেছে হ্যাঁ প্রত্যেকের মুক্তি হওয়া ফরজ না কিন্তু যেই পরিমাণ এলেম হলে সিরিক থেকে বাঁচা যায় যেই পরিমাণ এলেম হলে বেদাত থেকে বাঁচা যায় যেই পরিমাণ এলেম থাকলে ইসলামের ফরজগুলো মানা যায় হারামগুলো বর্জন করা যায় কমপক্ষে এতটুকু এলেম অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজে আইন এরপরে মুক্তি হওয়া ফরজে ফায়া যে ওই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ বলছেন ফালাম আপনার আমি জানতাম না আরে ভাই জানতাম না জানাও তো এক খরচ অনেকে কয় জানলি তো বিপদ ওই বেটা একসাথে দুইটা লোক পানিতে পড়ে গেছে একটা লোক সাঁতার জানে আর একটা জানে না যেটা জানে না ওটা কি হবে ও তো সাঁতার যেতেই মরবে আর যে সাঁতার জানে সে হয়তো কিছুক্ষণ সাঁতার কাটবে কোন একটা অবলম্বন পেয়ে যাবে বাঁচার সম্ভাবনা আছে ঠিক এরকম ভাবে যে জানে না সে যেই কোনো মুহূর্তে গুমরা হতে পারে বন্ড পীরের কাছে গিয়ে খপ্পর বলতে পারে পীরের কাছে গেল আর পীর বলল দেখো তোমরা এই সমস্ত ভেদ বুঝবা না বলে পীরেরা পীরের মুড়িদারা যখন কোনো দলিল না পায় কোরআন সুন্নার দলিল যখন আমাদের যুবক ভাইয়েরা মুখস্থ করে ওদের সঙ্গে যায় দলিল দিয়ে আর পারে না তখন বলে এইগুলো তোমরা বুঝবা না এগুলো ভেদ এগুলো ভেদে মারে মারেফাত পরিষ্কার মনে রাখতে হবে আল্লাহর নবী কোন এলেম গোপন করে যান নাই আল্লাহর নবী বিদায় হাজার ভাষণে বারবার বলেছেন আলাহাল বল্লাগতু আলাহাল বল্লাগতু এই সাহাবিরা বলো আমি কি আমার দায়িত্ব কোরআন সুন্দর এলেম পৌঁছে দিয়েছি আল্লাহ রহির বাণী পৌঁছে দিয়েছি সাহাবা একরাম কি বলেছিলেন না কিছু গোপন করেছেন কিছু মারেফাত রয়ে গেছে ওটা পীরেরা ভেদে ভেদে পাইবে আল্লাহ নবীর সাহাবিরা সাক্ষী দিয়েছেন নাম কদ বল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ হে নবী আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া রেসালাতে দায়িত্ব ঠিক মতো পৌঁছে দিয়েছেন বল্লগ তার ও আমানা আল্লাহর আমানত ওহির আমানত কোরআনের আমানত আপনি ঠিক মতো আদায় করেছেন ও নাসাহাতাল উম্মতা এবং উম্মতের জন্য আপনি যথেষ্ট মঙ্গল কামনা করেছেন আমরা সেই সাক্ষ্য দিচ্ছি এরপরে আল্লাহর পক্ষ থেকে সিলমোহর করা হয়েছে আল্লাহ তালা ওহিনাজেল করলেন আলিয়মা আকমালতু আজকে আমি তোমাদের প্রতি তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি তোমাদের প্রতি ওহির নিয়ামত নিয়ামতকে আলাইকুম আমার ওহির নিয়ামতকে সমাপ্ত করে দিয়েছি অরদিতু লাকুমুল ইসলাম দীনা এই দীর্ঘ 23 বছর পর্যন্ত যেই ইসলাম পূর্ণতা লাভ করেছে এই ইসলামটাকে মনোনীত করেছি এই জন্য রাখো ওই আরাফাতের ময়দানে ইসলাম পূর্ণ হয়ে গেছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু মাধ্যমে ইসলাম পূর্ণ হয়ে গেছে এরপরে যদি ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকানো হয় আল্লাহ নবী দিনকে বিকৃত করা তার কিছুই না আকমালতু আমি বলে দেই সব সময় এই বিল্ডিং পূর্ণ হয়ে গেছে এখন যদি স্বর্ণের ইট কেউ নিয়ে আসে স্বর্ণের ইট কোন জায়গায় লাগাও লাগান যাবে লাগাই হলে কি করতে হবে ভাঙতে হবে খুব ভালো করে মনে রাখবেন অনেকে আছে ফরজ নামাজের পরে একটু মোনাজাত করি অসুবিধা কি দিলটা নরম হয় এই বেটা মাগরিবের নামাজ তিন রাকাতের জায়গায় চার রাকাত পড়া অসুবিধা কি মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত রাকাত তুমি পড়লা চার রাকাত আসর পড়লা চার রাকাত চার রাকাত মাগরিবের নামাজটাও চার রাকাত অসুবিধা কি আমি তো বাপ দাদার তসবি পড়বো না রব্বুল আজিম পড়বো রব্বুল আলা পড়বো সেজদা আল্লাহর জন্যই করব তারপরে কি নামাজ হবে যেই কারণে মাগরিবের নামাজ চার রাকাত পড়লে নামাজ হবে না ঠিক একই কারণে ফরজ নামাজের পরে কোনো মোনাজাত করা যাবে না একই কারণে মৃত্যু ব্যক্তি তিন দিন পরে মিলাদ করা যাবে না চল্লিশা করা যাবে না মৃত্যু বার্ষিকী পালন করা যাবে না এগুলো আল্লাহ নবী করেন নাই মাজারে পূজা করা যাবে না মাজারে টাকা দেওয়া যাবে না গায়রুল্লাহ নামে জবাই করা যাবে না মাজারে মান্নাত করা যাবে না এই সবগুলো বর্জন করা হবে এমনি ভাবে কোনো পীরের নামে তরিকা তৈরি করা যাবে না তিস্তিয়া না কাদেরিয়া না নকশাবন্দিয়া না এই সমস্ত তরিকা রসুলের যুগে ছিল আলিয়ম আকমাল তুলাকুম দিন আকুম যেদিন দিন পূর্ণতা লাভ করেছে সেই দিন দিন যেরকম ছিল কেমন পর্যন্ত ওই দিন থাকবে ওই দিনের মধ্যে খতমে খাজেগান ছিল না দূরদের নারিয়া ছিল না এরকম ভাবে বোখারির খতম করে পয়সা নেওয়া এটা ছিল না আজকে আমাদের সমাজে তাবিজ ব্যথা হয় তাবিজ ব্যথা ছিল না এমনি ভাবে আল্লাহর নবী যেদিন বিদায় হওয়াদের ভাষণ দিচ্ছিলেন সেই দিন ইসলামে যা ছিল না কেমন পর্যন্ত ইসলামে ঢুকতে পারবে না যারা ঢুকাবে তারা বেদাহত করছে হ্যাঁ। এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবাহ পরিষ্কার করে দিয়েছেন আমি বলছিলাম যে আল্লাহ সুবাহ নবী রসুল পাঠিয়েছেন এলেম প্রচার করার জন্য নবীরা সেই কাজ করে গেছেন কোনো কিছু গোপন করে যান নাই আজকে যারা এলেম বিভিন্ন বেদাত তৈরি করছে আমাদের মনে রাখতে হবে তাদেরকে সাবধান হওয়া উচিত নতুন কিছু তৈরি করার সুযোগ নেই এলেম অর্জন করবো থেকে এমনি ভাবে আল্লাহ তারা সেজন্য বলছেন ফালাম জেনে রাখো জানতে হবে আমার ভাইয়েরা মনে রাখতে হবে কোরআন শিক্ষা এটা গুরুত্ব আছে আল্লাহ তালা প্রথম যে ওহিন আজেল করেছেন সেটা ছিল কি একরা পড়ো আর এখন বলা হচ্ছে না না কোরআন পড়বা না আমরা কি আল্লাহর কালাম পড়ব আল্লাহর কথা শুনবো না কোনো মূর্খ লোকের কথা শুনবো আল্লাহ বলছেন প্রথমে কোরআনের প্রথম বানিয়ে করা বিস্মে রব্বিক আল্লাদি খলাক ওই রবের নামে পড়ো যিনি তোমায় সৃষ্টি করেছেন খলাক আল ইনসান আমিন আলাক যিনি মানুষকে আলাক থেকে রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন এরপরে আবার বলছেন একরা পড়ো আল্লাহ তালা বারবার বলছেন পড়ো আর আমরা না পড়বো না আল্লাহটা মানবো না কোনো পীরটা মানবো আল্লাহ বলছেন পড়ো বুঝো পীর বলছে পড়লে বুঝবা না তোমরা এগুলো বুঝবা না এগুলো ভেদে মারে ফাঁদ ভাইরা আমার আল্লাহ সুবাহ তাআলা সেজন্য কোরআনের সুরায় আলাকের এক থেকে পাঁচ নম্বর আমি বললাম আগে হ্যাঁ কোরআন থেকে বাধা দেয় কারা সেটাও বলা আছে সুরায় ফুসিলাতের ছাব্বিশ নম্বর আদাল্লাহ বলছেন ওকাল আল্লাহ কাফারু কাফেররা বলে লা তাসমাউ লিহাদাল কোরআনে ওয়ালগাও ফিহি এই কোরআন তোমরা শুনবে না ওয়ালগাও ফিহি তোমরা চিল্লা চিল্লি করো লাআল্লাকুম তাগলিবুন যাতে তোমরা বিজয় লাভ করতে পারো বোঝা গেল কোরআন থেকে যারা বাধার সৃষ্টি করে তারা কারা কোরআন পরিষ্কার বলছে ওয়াকাল আল্লাযীনা কাফারু যারা কাফের তারা বলে লা তাসমাউ লিহাদাল কোরআন এই কোরআন তোমরা শুনবে না ওয়ালগাউ ফিহি এই কোরআন যখন পড়া হয় কোরআন যদি কেউ পড়ে কেউ বুঝতে চেষ্টা করে ওয়ালগাউ ফিহি চিল্লা চিল্লি করো বিভিন্ন পীর অভিভাবন করো জিকির করে চিৎকার জিকির করতে থাকো এরকম ভাবে বিভিন্ন ফাজাইলের কিতাব ঢুকিয়ে দাও যাতে করে কোরআন পড়তে না পারে ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগল তানকালিবুন তাহলেই তোমরা বিজয় লাভ করবে কোরআন থেকে বাধা দেওয়ার অর্থ হচ্ছে দল বিজয় করা কি বিজয় করা কোরআন পরিষ্কার বলছে এটা এজন্য আল্লাহ তারা বলছেন কোরআন পড়ো কোরআন সহজ করে দিয়েছি কোরআন গবেষণা করো সুরায় মোহাম্মদের চব্বিশ নম্বর আদাল্লাহ বলছেন আফালা আল কোরআনা তারা কি কোরআনকে গবেষণা করে না আম আলা কুলুবিন আকফালুহা নাকি তাদের অন্তরে পরে মোহর লেগে আছে তালাবদ্ধ হয়ে আছে আল্লাহ বলছেন তালা খোলো কোরআন গবেষণা করে পড়ো আর আমরা বললাম কোরআন বোঝা যাবে না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা কবিতা বলছিলাম পরের অংশ আর বললাম না ওটার মধ্যে অশ্লীলতা আছে যাই হোক তো এই যে নাস্তিকদের একটা কবিতা আছে এরকম ছোটবেলায় পড়েছিলাম নাস্তিকদের কবিতা ওই যে বামপন্থীরা আছে ওরা বানাইছিল ধরা যাবে না শোয়া যাবে ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম এমন স্বাধীনতা মাঝখানে শব্দ আছে বাদ দিয়ে গেছেন যাই হোক এই যে কোরআন পড়া যাবে না আল্লাহ এরকম কোরআন দেন নাই আল্লাহ তারা বলছেন আফালা আল কোরআন তারা কি কোরআন গবেষণা করে না কোরআন গবেষণা করতে বলা হয়েছে বলে কোরআন তো কঠিন বুঝবো না আল্লাহ তারা সেই উত্তর দিয়েছেন সুরায় কামারের সতেরো নম্বর আছে কয়েক জায়গায় বলা আছে ওয়ালাকাদ ইয়াসারনাল কোরআন আলি জিক্রি ফাহাল মিন মুদ্দাকির ওয়ালাকাদ নিশ্চয়ই আমি কোরআনকে সহজ করে দিয়েছি আল্লাহ বোধহয় সহজ করে দিয়েছি মিন মুদ্দাকির আছে কোন ব্যক্তি কোরআন থেকে উপদেশ গ্রহণ করার মতো আল্লাহ বলছেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি জন্য কোরআনকে বুঝার জন্য গবেষণার জন্য কোরআন বুঝে আমল করার জন্য আছো কোনো ব্যক্তি কোরআন পড়ার বুঝার মতো উপদেশ গ্রহণ করার মতো আমরা বললাম না কোরআন বোঝা যাবে না ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা কোরআন পড়বে হুজুররা আর আমরা সবাই শুনে যাব যা বলে তাই এটা কি বলছে কোরআন ভালো করে শুনে রাখো আয়াত কোরআনের সুরা কমারের সতেরো নম্বর আয়াত থেকে শুরু করে কয়েক জায়গায় আছে আয়াতটা এমনি ভাবে সুরায় ফোরকানে বলা আছে কোরআন যদি এরকম ভাবে ছেড়ে দেওয়া হয় তাকে রেখে দেওয়া হয় কোরআনের ব্যাপারে আল্লাহর নবী অভিযোগ করবেন নালিশ করবেন আল্লাহ তারা বলছেন সুরা ফোরকানের ত্রিশ নম্বর আয়াতে ওকাল রসুলু ইয়া রব্বি ইন্না কৌমি কোরআন মাহজুরা হে আমার রব আমার কম এই কোরআনকে বর্জন করেছে ত্যাগ করে দিয়েছে আল্লাহর নবী কেয়ামত অভিযোগ করবেন আল্লাহ সুবহান সেজন্য সুরে আর রহমান পরিষ্কার বলেছেন আর রহমান আল্লাহ কোরআন খলাকাল ইনসান আমার পূর্বে লেকচারে বলা আছে এখানে লক্ষণ বিষয় ওলামায় কেরাম ভালো করে বুঝবেন আল্লাহ তালা বলছে আর রহমান এরপরে বলছে আল্লামাল কোরআন তারপরে খলাকাল ইনসান আল্লামাল কোরআন মানে কোরআন শিক্ষা দিয়েছেন খলাকাল ইনসান মানে মানুষকে সৃষ্টি করেছেন তাহলে কোরআন শিক্ষা দিয়ে সৃষ্টি করেছেন যা বলা হলো এখানে আসলে কি কোরআন শিক্ষা দিয়ে সৃষ্টি হয় না শিক্ষা দিয়ে কোরআন সৃষ্টি করে কোরআন শিক্ষা কোনটা আগে সৃষ্টি হয় তারপরে শিক্ষা হয় আল্লাহ তালা বলছেন আল্লাহ মাল কোরআন আগে কোরআন শিক্ষা দিয়েছেন তারপরে খলাকাল রহস্যটা কি খুব ভালো করে শুনুন আল্লাহর কালামের ফাসাহাত বালাগাত এইগুলো বোঝার জন্য পুনর এলেমের দরকার আল্লাহ কেন এখানে আল্লাহ মাল কোরআন আগে বলেছেন আল্লাহ তারা বলছেন এই জন্য মানুষ যদিও জন্মগ্রহণ করে আগে কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন এলেম অর্জন না করবে অতক্ষণ পর্যন্ত সে মানুষ না সে একটা পশু প্রাণী ছাগল তেমন একটা পশু সে তার খাওয়া দাওয়া বুঝে গরু যেমন পশু খাওয়া দাওয়া বুঝে জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই ঠিক তেমনি ভাবে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত কোরআনের এলেম অর্জন না করবে অতক্ষণ পর্যন্ত সে পার্থিব জীবন নিয়ে থাকবে আনাম পশুর মতো আল্লাহ বলেছেন বল বাল আনা বাল আবল বরং পশুর চেয়েও খারাপ কারণ হচ্ছে এই পশু ভাবে খাওয়া দাওয়া ফুর্তি করো এরা ভাবে খাওয়া দাও পেট সর্বস্ব প্রাণী এইটা থাকে কোরআন এলেম থাকা আসার আগ পর্যন্ত কোরআন শিখলে পারে বুঝতে পারে আমার এইটা জীবন না আমাকে কে সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন কোথায় ছিলাম কোথায় যাব এর পরবর্তী জীবন আমার কি করতে হবে এই জন্য যারা চিন্তা করে প্রশ্ন খুঁজে সেই প্রশ্ন উত্তর আছে কোথায় কোরআনে সেই জন্য আল্লাহ তারা বলছেন যে কোরআন পড়ো এই জন্য আল্লাহ মাল কোরআন আগে খলাকাল ইনসান পরে মানে কোরআন শিক্ষা করার পরে মানুষ হয় এর আগে মানুষের আগে কি হয় এর আগে মানুষের আকৃতিতে একটা পশু হয় ভাইরা আমার এমনি ভাবে এই এলেম যাদের অর্জন করা হয় এলেম অর্জন করলে কুত্তা পর্যন্ত গ্রহণযোগ্য হয় আমি এখন লম্বা করতে যাচ্ছি না আপনারা জানেন শিকারি কুকুর শিকারি কুকুর পালা যায় তবে ঘরের ভিতরে না বাইরে থাকবে দারোয়ান কুকুর পালা যায় যে কুকুর পাহারাদারি করে এমনি ভাবে যে ছাগল পাহারাদারি করে আরব দেশে বড় বড় ছাগলের পাল রাখালগিরি করে কে মানুষ রাখাল ছাগল চুরি করে বিক্রি করতে পারে কিন্তু কুকুর রাখাল কোন সময় বিশ্বাসঘাতকতা করে না আমার একটা লেকচারে বলা আছে কুকুরের দশটা গুণ কুত্তা যদি মনিবের সামনে লেয়াজ লড়ায় আনুগত্যের জন্য সে প্রকাশ করছে বিশ্বাস করতে পারো কিন্তু মানুষ যদি তোমার সামনে এসে দেড় হাত ঝোঁকে সালাম দেয় বিশ্বাস করা ধোকাও দিতে পারে যাই হোক এই এলেমের মারো কারণে কুকুর আলাদা হয়ে গেছে এমনে সাধারণ কুকুর পালা জায়েজ নাই এমনি ভাবে সাধারণ কুকুর শিকার করলে খাওয়া জায়েজ নাই কিন্তু শিক্ষিত কুকুর প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিকার করলে খাওয়া কি আছে কোরআনের আয়াত আছে সম্পর্কে সুরায় আল মায়েদা চার নম্বর আয়াত হাদিসও আছে আল্লাহ নবীকে জিজ্ঞেস করে সাহাবাই কেরাম আল্লাহ রসুল বলেছেন বুখারিতে মুসলিম সব হাদিসে আছে ইদা আর আদি ইবনে হাতেন থেকে বর্ণিত ক্বালা সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সালদা কালবাকা আল আল্লামা ফকতালা ফাকুল আল্লাহ রাসুল সাল্লাম বলছেন তুমি যখন তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর শিক্ষিত কুকুর ছেড়ে দিবা এবং সে কোনো শিকার করে নিয়ে আসবে কোনো পশু মেরে নিয়ে আসবে শিকার করেছে মেরেই নিয়ে এসেছে জবাই করার সুযোগ পাওয়া না তারপরও খাওয়া যাবে ফাকুল ওয়াইদা আকালা আর যদি সে নিজে খাইয়ে দিয়ে নিয়ে আসে তাহলে সে শিক্ষিত না অশিক্ষিত কুকুর ওটা খাওয়া ফালা তাকুর খাইও না ফাইন নাম আমসাকা ওয়ালা নফসি সে নিজের জন্য ধরেছে সাহাবি প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ কুলতু উরসিলু কালবি ফাজিদু মাহু কালবান আখার আমি আমার শিক্ষিত কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর ছেড়ে দিলাম শিকার করার জন্য কিন্তু দেখলাম শিকার তো নিয়ে এসেছে ওর সঙ্গে আরো একটা কুকুর এসেছে দুইজনে মিলে শিকার করেছে এখন কি হবে আল্লাহর রাসুল সাল্লাহ ফালা তাকুল খাইও না অশিক্ষিত লোক মিলে গেছে আর খাইবে না ফাইন্নামা সাম্মাইতা আলা কলাম তো তুসাম্মি আলা না আখার তুমি তো তোমার কুকুরকে বিসমিল্লা বলে ছেড়ে দিয়েছিলে ওইটা তো বিসমিল্লা বলে ছেড়ে দেওয়া হয় নাই কাজে খাওয়া যাবে না বোঝা গেল শিক্ষিত কুকুরের সাথে অশিক্ষিত কুকুর মিললে বলে শিকার খাওয়া যায় না ঠিক তেমনি ভাবে কোরআন সুন্নার এলেম যারা রাখে তাদের সঙ্গে অশিক্ষিত জাহেল মূর্খ পীরের মুড়ির যদি মিলে তাহলে তার আমল নষ্ট হয়ে যায় এই জন্য মনে রাখতে হবে এই জাহেল মুরিদদের থেকে দূরে থাকবেন নিজেরা কোরআন সোনা অর্জন করবেন আমি যে বিষয়গুলো আলোচনা করছিলাম এই জন্য ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই শর্ত আরোপ করেছেন বাবুল এলমে কবলাল কৌলি ওয়াল আমল আমল করার পূর্বে কথা বলার পূর্বে এলেম অর্জন করো যে আমল আপনি করবেন আগে এলেম অর্জন করেন এলেম অর্জন করে তারপর কি করবেন নাকি কাল ওরা তাকলিদ করে একজন আপনি আরেকজনের তাকলিদ করে এটা হবে নাকি এখন সব তাকলিদের সরাসরি চলছে কেউ এলেম অর্জন করতে রাজি না অথচ এলেম অর্জন করা পূর্ব শর্ত আমলের জন্য ইমাম বুখারি জন্য বাপ কায়েম করেছেন আমি আরো একটু আলোচনা এবার করবো আলোচনা হচ্ছিল আমাদের মুসলিম জাতির অধপতন আল্লাহর নুসরতের পথে বাধা কি সেই আলোচনা করতে গিয়ে একটা আলোচনা চলে আসছে যে জহেলদের নেতৃত্ব মূর্খ লোকদের নেতৃত্ব ওলামায় হকদের নেতৃত্ব থেকে দূরে সরে যাওয়া এটার উপর আরো আলোচনা হবে ইনশাআল্লাহ আগামী জুমাতে আপনার আগে আগে আসবেন আল্লাহ সুবহানাহু আমাদের তৌফিক দান করেন আমিন ওয়াসাল্লাল্লাহু তাআলা নবীর মোহাম্মদ মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা